চুপে চুপে প্রার্থনা করো কার কাছে বলে থাকো এই বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই তোমার শকর গুজারি করব বলো আল্লাহ তোমাদের এ থেকে এবং প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন এরপরও তোমরা অন্যদেরকে তাঁর সাথে শরিক করো قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو من تحت أرجلكم ويلبسكم شيعا ويذيق بعضكم بس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك هو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيري وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكر বল তিনি ওপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোন আজাব নাসিল করতে অথবা তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করিতে সক্ষম দেখো আমি কিভাবে বারবার বিভিন্ন পদ্ধতিতে আমার নিদর্শন সমূহ তাদের সামনে পেশ করেছি হয়তো তারা এই সত্যটি অনুধাবন করবে বাস্তব জাতি সেটি অস্বীকার করছে অথচ সেটি সত্য এদেরকে বলে দাও আমাকে তোমাদের উপর হাবেলদার নিযুক্ত করা হয়নি প্রত্যেক খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে শীঘ্রই তোমরা নিজেরাই পরিণাম জানতে পারবে আর হে মোহাম্মদ যখন তুমি দেখো লোকে আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে আছে তখন তাদের কাছ থেকে সরে যাও যে পর্যন্ত না তারাই আলোচনা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে লিপ্ত হয় আর যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তাহলে যখনই তোমার মধ্যে এ ভুল অনুভূতি জাগে তারপর আর এ জালেম লোকদের কাছে বসো না وما على الذين يتقون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 আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান পেশান ও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ তার সাথীরা তাকে চিৎকার করে বলছে এর এসো এখানে রয়েছে সোজা পথ বলো আসলে আল্লাহর হেদায়তই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়ত এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে বিশ্বজাহানি প্রভুর সামনে আনুগত্যের শির নত করে দাও নামাজ কায়েম করো এবং তার নাফরমানি করা থেকে দূরে থাকো তারই কাছে তোমাদের সমবেত করা হবে وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في السور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه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 বলল তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়েছেন এবং তোমরা যাদেরকে তার সাথে শরিক করছো তাদেরকে আমি ভয় করি না তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্য তা হতে পারে আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত এ পরকে তোমাদের চেতনার উদয় হবে না আর তোমরা যাদের আল্লাহর সাথে শরিক করেছ তাদেরকে আমি কেমন করে ভয় করব যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরিক করতে ভয় করো না তাদের জন্য তিনি তোমাদের কাছে কোন সনদ অবতীর্ণ করেননি আমাদের এরু দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী বলো যদি তোমরা কিছু জ্ঞান অধিকারী হয়ে থাকো আসলে নিরাপত্তা ও নিশ্চিন্ততা তাদেরই জন্যে এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ইমান এনেছে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 রব ছাড়া আর কোন কাহিনী এবং এ মুশরিকের পেছনে থেকো না যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যাতে এরা শির করত না তোমাকে এদের উপর পাহাড়া নিযুক্ত করি এবং তুমি এদের অভিভাবক নাও আর হে ইমানদারগণ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না কেননা এরা শিরিক থেকে আরো খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞাতবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে আমি এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন وأقسموا بالله جهد أيمانهم وأقسم الله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة أول مرة ونذرهم في طغيانهم يعمهون صدق الله العظيم এরা শক্ত কসম খেয়ে বলছে যদি কোন নিদর্শন আমাদের সামনে এসে যায় তাহলে আমরা তার প্রতিমান আনব হে মোহাম্মদ এদেরকে বলে দাও নিদর্শন তো রয়েছে আল্লাহর কাছে আর তোমাদের কিভাবে বোঝানো যাবে যে নিদর্শন এসে গেল এরা বিশ্বাস করবে না প্রথমবারে যেমন তারা এর প্রতি ইমান আনেনি ঠিক তেমনি ভাবে আমি তাদের অন্তর্দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছি আমি এদিকে বিদ্রোহ ও অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দিচ্ছি সরকাল্লাহুল আসিম بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون بسم الله الرحمن الرحيم যদি আমি তাদের কাছে ফেরিস্তাও নাজিল করতাম বেতেরাও তাদের সাথে কথা বলতে থাকতো এবং সারা দুনিয়ার সমস্ত জিনিসও তাদের চোখের সামনে একসাথে তুলে ধরতাম তাহলেও তারা ইমান আনত না তবে তারা ইমান আনুক এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে অবশ্য অন্য কথা কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞের মতো কথা বলে থাকে আর এভাবে আমি সব সময় মানুষ্য জাতীয় শয়তান ও জিন জাতীয় শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশ্মনে পরিণত করেছি তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রদ কথা বলত তোমার রব চাইলে তারা এমনটি কখনো করত না কাজী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 না খাওয়ার তোমাদের কি কারণ থাকতে পারে অথচ এসব জিনিসের ব্যবহার আল্লাহ নিরুপায় অবস্থা ছাড়া অন্য সব অবস্থা হারাম করে দিয়েছেন সেগুলো বিশদ বিবরণও তিনি তোমাদের জানিয়ে দিয়েছেন অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে তারা জ্ঞান ছাড়া নিছক নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে তোমার রব এ সীমাল অতিক্রমকারীদেরকে খুব ভালো করে জানেন তোমরা প্রকাশ্য গোনাসমূহ থেকে বাঁচো এবং গোপন গোনাসমূহ থেকেও যারা গোনাহে লিপ্ত হয় তাদেরকে নিজেদের সবকৃত কর্মে প্রতিফল ভোগ করতেই হবে আর যে পশুকে আল্লাহর নামে জবেহ করা হয়নি তার গোশত খেও না এটা অবশ্যই মহাপাপ শয়তানরা তাদের সাথীদের অন্তরে সন্দেহ ও আপত্তির উদ্ভব ঘটায় যাতে তারা তোমার সাথে ঝগড়া করতে পারে কিন্তু যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হবে أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون যে ব্যক্তি প্রথমে মৃত ছিল পরে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে এমন আলো দিয়েছি যার উজ্জ্বল আভায় সে মানুষের মধ্যে জীবন পথে চলতে পারে সে কেমন ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের বুকে পড়ে আছে এবং কোনো ক্রমে সেখান থেকে বের হয় না কাফেরদের জন্য তো এভাবে তাদের কর্মকাণ্ডকে সুদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে আর এভাবে প্রতিটি লোকালয়ে আমি অপরাধীদের লাগিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের প্রতারণা ও প্রবঞ্চনার জাল ছড়াতে পারে আসলে নিজেদের প্রতারণা জালে তারা নিজেরাই আবদ্ধ হয় কিন্তু তারা এর চেতনা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 লোকের আল্লাহর জন্য তার এই সৃষ্ট ক্ষেত খামার ও গবাদি পশুর মধ্য থেকে একটি অংশ নির্দিষ্ট করেছে আর নিজেদের থান অনুযায়ী বলছে এটা আল্লাহর জন্য এবং এটি আমাদের বানানো আল্লাহর শরীরদের জন্যে তারপর যে অংশ তার বানানো শরীরদের জন্যে তা তো আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু যে অংশ আল্লাহর জন্যে তা তাদের বানানো শরীরের কাছে পৌঁছে যায় কতই না খারাপ ফায়সালা করে এরা وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون আর এভাবেই বহু মুশ্রিকদের জন্য তাদের শরিকরা নিজেদের সন্তান হত্যা করাকে সুশোভন করে দিয়েছে যাতে তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করতে এবং তাদের দিনকে তাদের কাছে সংশয়িত করে তুলতে পারে আল্লাহ চাইলে তারা এমনটি করত না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 মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর এভাবে দুটি উঠ শ্রেণীর ও দুটি কাফি শ্রেণীর মধ্য থেকে জিজ্ঞেস করো আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাতি দুটি না সেই বাচ্চা যা উটনীয় গাভীর পেটে রয়েছে তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এর হারাম হবার হুকুম দিয়েছিলেন কাজে তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহ না মিথ্যা কথা বলে তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা নিঃসন্দেহে আল্লাহ এহেন জালিমদের সত্য সঠিক পথ দেখান না قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس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 بكم عن سبيله ذلكم وصعكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى, وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون আর তোমরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো প্রত্যেক ব্যক্তির ওপর আমি ততটুকু দায়িত্বের বোঝা রাখি যতটুকু সামর্থ্যের মধ্যে রয়েছে যখন কথা বলো ন্যায্য কথা বলো চাই তা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারই হোক না কেন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো এ বিষয়গুলো নির্দেশ আল্লাহ তোমাদের দিয়েছেন সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করবে এছাড়াও তা নির্দেশ হচ্ছে এই এটি আমার সোজা পথ তুমি পথেই চলো এবং অন্য পথে চলো না কারণ তা তোমাদেরকে তার পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে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 কিতাব আমি নাসিল করেছি একটি বরকতপূর্ণ কিতাব হিসেবে কাজী তোমরা অনুসরণ করো এবং তাকুয়ার নীতি অবলম্বন করো হয়তো তোমাদের প্রতি রহম করা হবে এখন তোমরা আর এ কথা বলতে পারো না যে কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে এবং তারা কি পড়ত পড়াত তা তো আমরা কিছুই জানি না আর এখন তোমরা এ অজুহাতও দিতে পারো না যে যদি আমাদের উপর কিতাব নাসিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সত্য পথ অনুসারী প্রমাণিত হতাম তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ পথনির্দেশ রহমত এসে গেছে এখন তার যে বরজালে কি হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের সত্য বিমুখতার কারণে তাদেরকে